আয়সা রাজিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ সময় একবার সূর্যগ্রহণ হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম লোকদের নিয়ে সলাত আদায় করেন তিনি দীর্ঘ সময় কিয়াম করেন অতপর দীর্ঘক্ষণ রুকু করেন অতপর পুনরায় সলাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন অবশ্য তা প্রথম কিয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল আবার তিনি রুকু করেন এবং এ রুকুও দীর্ঘ করেন তবে তা প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি সাজদা করেন এবং সাজদাও দীর্ঘক্ষণ করেন অতপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাদ শেষ করেন অতপর তিনি লোকজনের উদ্দেশ্যে ক্ষুদ্ভা দান করেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন অতপর তিনি বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সৎকা প্রদান করবে অতপর তিনি আরও বলেন হে উম্মতে মোহাম্মদী আল্লাহর কসম আল্লাহর কোনো বান্দা জেনা করলে কিংবা কোনো নারী জেনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই হে উম্মতে মোহাম্মদী আল্লাহর কসম আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বেশি করে কাঁদতে